ইন আলহামদুলিল্লাহ ওসালাতাম আলা রসুলিল্লাহ আম্মা বাদ প্রিয় সুধি গত কয়েক মাসের কিছু শিরোনামের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি জাহাঙ্গীরনগরের ছাত্রী হোস্টেলে সিন্দুকের ভেতরে পাওয়া গেল নবজাতকের লাশ ডাস্টবিনে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ পাঁচতলা থেকে ছুঁড়ে ফেলে হত্যা করা হলো নবজাতক শিশুকে আমাদের চারোপাশে খারাপ খবরের অভাব নেই প্রতিনিয়ত প্রতিদিন আমরা ভয়ঙ্কর সব খবর শুনি দিনের পর দিন এসব শুনতে শুনতে পড়তে পড়তে দেখতে দেখতে আমাদের অনুভূতি ভোতা হয়ে গেছে আমাদের অন্তর অবশ হয়ে গেছে আমাদের ভেতরটা মরে গেছে এত সব ভয়ঙ্কর সীমা লঙ্ঘন আমাদের আর নাড়া দেয় না আমরা অভ্যস্ত হয়ে গেছি এগুলো আমাদের সয়ে গেছে সব কিছু ভুলে চোখ বুঝে আমরা দিনের পর দিন মত্ত থাকি আমাদের নিজস্ব জীবন নিয়ে আমাদের ক্ষুদ্র অস্তিত্ব নিয়ে আমরা আত্মমগ্ন হয়ে কাটিয়ে দেই সব সময় আমাদের চোখে ঠুলি পড়ে গেছে আমরা বোবা বোধশক্তিহীন হয়ে গেছি কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের অবশ অনুভূতিগুলোকেও তীব্র ধাক্কায় জাগিয়ে তুলে প্রচণ্ড ঝাঁকুনিতে আমাদের নামিয়ে আনে রূঢ় বাস্তবতার জগতে এভাবে নবজাতক শিশুর মৃত্যুর খবর জানাটা তেমনই এক ঘটনা নাওজবিল্লা আমি চিন্তা করতে পারি না কিভাবে একজন মানুষ সদ্যজাত একটি শিশুকে একটি নিষ্পাপ শিশুকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলতে পারে কিভাবে ভূমিষ্ঠ হওয়া একটি মানব শিশুকে সিন্ধুকের ভেতরে ঢুকিয়ে তালা লাগিয়ে দেওয়া যেতে পারে চিন্তা করুন দুনিয়ার আলো দেখে শিশুটি কাঁদছে সে একটু মায়া একটু মমতা খুঁজছে আর আপনি তাকে একটি সিন্ধুকের মধ্যে ঢুকিয়ে তালা লাগিয়ে দিচ্ছেন যাতে ধুকে ধুকে সে অন্ধকারে দম বন্ধ হয়ে বা অনাহারে মারা যায় লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ একটি শিশুকে পলিথিনে পেঁচিয়ে ডাস্টবিনে ময়লা আবর্জনার মধ্যে ছুড়ে দেওয়া হচ্ছে তারপর কুকুর এসে সেই ছোট্ট শরীর খুঁজে বের করছে আজকে ঘটনাগুলো অহরহ হচ্ছে আমাদের চারপাশে আমাদের সমাজে হচ্ছে আমরা কেবল অল্প কিছু খবর পাচ্ছি কিন্তু এগুলো ছাড়াও রয়ে যাচ্ছে আরও অজস্র শিশু হত্যার নাবলা গল্প সস্তা শারীরিক সুখের মোহে জেনার মোহে কাছে আসার গল্পের বলি হয়ে অন্ধকার ক্লিনিকের ভেতরের রুমে ডাস্টবিনে সিন্ধুকে রাস্তায় নালায় স্থান পাচ্ছে শিশুদের ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ দীর্ঘ হচ্ছে নিষ্পাপ শিশুদের মৃতদেহের শাড়ি আমার যুবক ভাইয়েরা একবার চিন্তা করো তোমরা কি করছো সুবহান আল্লাহ তোমরা কি করছো পুরুষরা হবে কৌয়ামুনা আলেন নিসা তারা নিজ পরিবারের উপর দায়িত্বশীল তারা তাদের নিরাপত্তা দিবে দেখাশোনা করবে আর পরিবার হবে তার অন্তরের শান্তির উৎস সেই জায়গায় সস্তা সুখের মোহে তোমার নিজ রক্ত নিজ সন্তানকে স্থান দিচ্ছ রাস্তায় তুমি কি বুঝতে পারছো কিভাবে তুমি নিজেকে অসম্মানিত করছো তুমি কি বুঝতে পারছো যে তুমি নপুংসুকের চেয়েও অধম তুমি নিজের শরীরের সুখটাই শুধু বোঝো কিন্তু দায়িত্ব বোঝো না তুমি প্রাপ্তবয়স্ক শরীরে এক অক্ষম দায়িত্ব জ্ঞানহীন অকর্মণ্য শিশু তুমি কি বুঝতে পারছো এই শিশুর প্রশ্নের সম্মুখীন তোমাকে একদিন হতে হবে আমার বোনেরা তোমরা কি করছো এভাবে নিজের সম্মানকে ভুলণ্ঠিত করছো নিজেকে ছোট করছো নিজের পরিবারকে ছোট করছো আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করছো নিজেকে আরেকজনের ব্যবহারের সামগ্রী বানাচ্ছ নিজের শরীরকেই নিজের পরিচয় বানিয়ে নিচ্ছ খুনি হচ্ছ কেন এই দেহ এই শরীর যার আনন্দের জন্য এত ভয়ঙ্কর সব গুণাত তুমি করছো সেটা একদিন বুড়িয়ে যাবে তোমার আগে লক্ষ কোটি তরুণীর মতো তুমিও বৃদ্ধা হবে তোমার সৌন্দর্য ম্লান হবে তুমি মরবে তোমার শরীর পচে গন্ধ বের হবে এবং একদিন তুমি রাব্বুল আলামিনের মুখোমুখি হবে এই শিশু যাকে তুমি হত্যা করছো সে তোমাকে প্রশ্ন করবে কি জবাব দেবে তুমি আইয়ামে জাহেলিয়াতের সময় ইসলামপুর অন্ধকারের যুগে মক্কার মুশ্রিকরা শিশু কন্যাদের জীবিত কবর দিত আল্লাহ তালা ওর আনে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন ওয়াঈদ আল মাউ উদাত সুইলাত বি আই কতিলাত যখন জীবন্ত প্রথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল আজ নব্বই পার্সেন্ট মুসলিমের দেশে আমরা জাহিলিয়াতের মুষ্টিকদেরও ছাড়িয়ে গেছি সেকালের মুষ্টিকরা কন্যা সন্তানকে জীবন্ত মাটি চাপা দিত আর আমরা ছেলে মেয়ে বাজ বিচার করছি না তারা জ্যান্ত মাটিতে পুঁতে হত্যা করত আর আমরা হত্যা করছি সিন্ধুকে বন্ধ করে পাঁচতলা থেকে ছুঁড়ে ফেলে আবর্জনার স্তূপে নিক্ষেপ করে কিংবা গর্ভের ভেতরে খণ্ড বিখণ্ড করে আমরা নামধারী মুসলিমরা জাহেলিয়াতের মুষ্টিকদেরও ছাড়িয়ে গেছি এটা কিভাবে হয়েছে যে যুবকের ঔরসজাত সন্তানকে জানালা দিয়ে ছুড়ে ফেলা হচ্ছে যে তরুণী তার গর্ভজাত শিশুকে সিন্ধুকে তালাবদ্ধ করছে এরা তো আমাদের সমাজেরই সন্তান কিভাবে আজ তারা পাশবিকতা আর পৈশাচিকতার এই পর্যায়ে পৌঁছালো কিভাবে ইসলামকে পাওয়ার পরও আমাদের সমাজ জাহেলিয়াতের মুষ্টিকদের চেয়েও নিচে নেমে গেল হে আমার মুসলিম ভাই বোনেরা তোমরা কি জবাব দেবে তোমাদের কি জবাব দেওয়ার আছে Hollywood Bollywood cinema item song বন্ধু আড্ডা গান ভ্যালেন্টাইন ফাল্গুন চিরন্তন প্রেম ভালোবাসা কাছে আসা পর্নোগ্রাফি জাস্ট ফ্রেন্ড নানানভাবে নানা দিক দিয়ে আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে অশ্লীলতা আর ব্যয়াপনা সমাজের মানুষের পশুবৃত্তিকে লাগামহীনভাবে ছেড়ে দেওয়ার সব পরিকল্পনা চলছে দশকের পর দশক ধরে আজ আমাদের দেহে সুন্দর পোশাক আমাদের প্লেটে সুস্বাদু খাবার কিন্তু আমরা সবাই জঘন্য বুনো পশুর চেয়েও অধম হয়ে গেছি যৌনতা আর সস্তা শারীরিক সুখ হয়ে গেছে জীবনের মূল উদ্দেশ্য আমরা এমন এক সমাজ এমন এক রাষ্ট্র এমন এক বিশ্ব ব্যবস্থায় বসবাস করছি যেখানে এইভাবে শিশুদের পাশবিক খুন এবং মহামারীর মতো জেনাভে বিচার স্বাভাবিক হয়ে গেছে নিত্যদিনের ব্যাপার হয়ে গেছে আজ মুসলিম পরিবার মুসলিম সমাজে জন্ম নিয়েও আমরা মুসলিকদের চেয়েও অধম হয়ে গেছি আমাদের চিন্তা করতে হবে ভাবতে হবে ইসলাম পাবার পরও কিভাবে আমরা মুসলিকদের চেয়েও নিচে নেমে গেলাম আমরা তো কালেমা জানি কোরআনে বিশ্বাস করি তাহলে কি হলো আমাদের এই অধপতনের কারণ কি আমাদের অধপতনের কারণ হলো আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে ইসলাম নেই আমাদের ইসলাম শুধু মসজিদে শুধু ঈদের দিনে শুধু জুমার সময় আমাদের সমাজ আমাদের রাষ্ট্র ইসলামী শরীয়ত অনুযায়ী পরিচালিত হয় না পরিচালিত হয় মানুষের বানানো আইন দিয়ে তাই সমাজের মানুষেরাও শরীয়তের নীতির পরোয়া করে না নামে মুসলিম হলেও আমরা আমাদের সমাজ ও রাষ্ট্র এবং ব্যক্তি জীবনের অধিকাংশ অংশ পরিচালিত করি মানবরচিত বিভিন্ন তন্ত্রমন্ত্র আর দর্শন দিয়ে তাওহীদের শিক্ষা শরীয়তের দিক নির্দেশনার তোয়াক্কা আমরা করি না কুলুষিত আদর্শের প্রভাবে কুলুষিত হয় আমাদের সমাজ এটা সম্ভব না যে আমরা সমাজ ও রাষ্ট্র থেকে সরিয়াকে হটিয়ে সেখানে মানুষের বানানো আইন কানুন আর দর্শনকে বসাবো আর তার কোনো প্রভাব পড়বে না সেই প্রভাব কি আজ আমরা যা দেখছি এই জেনাবে বিচার এই নির্লজ্জ পাশবিক আচরণ এই নিষ্পাপ শিশুদের নিষ্প্রাণ দেহ এই শিশুদের লাশের মিছিল আমাদের সমাজে ধরা এই পচন যদি আমরা থামাতে চাই তাহলে সমাধান একটাই পূর্ণাঙ্গভাবে সরিয়া অনুসরণ করতে হবে কোনো অজুহাত চলবে না সম্পূর্ণভাবে প্রবেশ করতে হবে আল্লাহর আনুগত্যে কেবল তখনই এই পতনকে থামানো যাবে আল্লাহ আমাদের বুঝার ও মানার তৌফিক দান করুন আমিন অমা আলাইনা ইল্লাল বালাগ